হে ঘুমন্ত মানুষ জাগ ওঠো দাঁড়াও তারপর সমুখে তাকা বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে হে ঘুমন্ত মানুষ জাগ ওঠো তারপর সম্মুখে তাকা বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে এ সমাজ যত হয় ধর্মবিহীন অন্যায় জুলুমের হয় যে অধীন এ সমাজ যত হয় ধর্মবিহীন অন্যায় জুলুমের হয় যে অধীন অনাহার হাহাকার ক্রমশ বাড়ে স্বাধীনতা তাদের আর জীর্ণ হারে তাই মুক্তি যাও তাই শান্তি যাও তাই যাও সামনে যাও তাই মুক্তি চাও তাই শান্তি চাও তাই জোট বাঁধো যাও সামনে যাও অন্যায় রুখে দাও সময় হাতে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে ঘুমন্ত মানুষ যাব ওঠো দাঁড়া তারপর সমুখে তাকা বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে এটা পেলা হবে জয় যেন নিশ্চিত আল্লাহ সহায় তার রাসুল দেবী এটা পেলা হবে জয় যেন নিশ্চিত আল্লাহ সহায় তার রাসুল দেবী ছোট বড় এইখানে সবাই সবাই শোনো শোনো দিদা নেই নেই কেন যদি কান যায় তাতে দুঃখ নেই নেই কোনো মিলবে শোনো শোনো দিদা নেই নেই কেন যদি তান যায় তাতে দুঃখ নেই নেই কোনো কানে কার হাতে হাত কদিন বাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে এই ঘুমন্ত মানুষ যাব তারপর সম্মুখে তাকা বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে